সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআনের আয়নায় জীবন গড়ার প্রত্যাশা নিয়ে আমরা যারা একত্রিত হয়েছি আল্লাহ রবাহ আলমিন যেন আমাদের নেক নিয়াতকে কবুল করেন এবং আল্লাহ রবাহ আলমিন যেন কোরআনের মাধ্যমে আমাদেরকে ফায়দামন্দ করেন আমিন ইয়া রব্বাল আলমিন আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা সুরাতার আয়াত নাম্বার থার্টি সিক্স থেকে আলোচনা করছি এবং মা বাবার খেদমত করা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা এই সম্পর্কে আমরা আলোচনা কন্টিনিউ করছি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 দুনিয়ার সম্মান থেকেও তারা বঞ্চিত হয়ে যায় তাদের দুনিয়া এবং আখেরাত নষ্ট হয়ে যায় এজন্য কোনো অবস্থাতে কেউ যেন আমরা মা বাবার অবাধ্য না হই আর কবিরা গুনা সম্পর্কে যখন আমরা আলোচনা করেছি আপনারা খেয়াল করেছেন যে অকুকুল ওয়ালেদাইন যেটা মা বাবার অবাধ্য হওয়াটা এটা আল্লাহ সুবহানা হুয়া আলা পছন্দ করেন না আল্লাহ সুবহানা হুয়া তালা এটাকে সাংঘাতিক অপছন্দ করেন এটাকে আল্লাহ সুবহানা হুয়া আলা হারাম করেছেন আর এটাকে আল্লাহ সুবহান হুয়া তালা জাহান নামে যাওয়ার কারণ হিসেবেও বলে দিয়েছেন এজন্য যদি আপনার মা বাবা আপনার উপরে খুশি থাকে রব্বুল আলমিন আল্লাহ খুশি হয়ে যাবেন আর মা বাবা যদি আপনার উপরে আপসেট হয় তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার উপরে ওয়ারা জিওয়া খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার উপরে রাগন্বিত হয়ে যাবেন এমনকি মা বাবা যদি আপনাকে কুফরি করতে বলে সেটা আপনি শুনবেন না কিন্তু তবুও তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে হবে আল্লাহ সুবহান হুয়া তালা মা বাবাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে আপনারা যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবেন আপনারাও জীবনে সেই দুর্ব্যবহারের শিকার হবেন আপনি যা করবেন তাই পাবেন এই জন্য আল্লাহ রসুলের জেহাদিস হাদিস বার্রু আবা আকুম তোমরা তোমাদের বাবাদের সঙ্গে মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করো তোমাদের সন্তানেরা তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে আপনি যদি আপনার বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন তখন আপনার ছেলে দেখে দেখে শিখবে আর মনে করবে যে না আমি তো আমার বাবাকে দেখেছি তার বাবা আমার দাদার সঙ্গে উনি ভালো ব্যবহার করতেন কাজে আমিও করতে হবে মিশরের একটা বাস্তব ঘটনা আমি জানি না আগে আপনাদেরকে এটা বলেছি কি না আমাদের এক মিশরের এক কলিগ ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ে তিনি টিচার হিসেবে ছিলেন এই উস্তাদের নাম হলো আমাদের কলিগ আমাদের সহকর্মী রশাদ ফাহমি ওনার গ্রামে এই ঘটনা ঘটেছে ঘটনাটা হলো এরকম যে এক বৃদ্ধ বাবা বৃদ্ধ বয়সে তার হাত কাঁপনি এই যে শেইকিং যে একটা রোগ এই রোগ হয়ে যায় এর ত্যাস বলে এটা ইসে আরবিতে এটাকে বাংলায় আমরা কিভাবে বলবো মানে কাঁপনি রোগ হলো কোনো কিছু হাতে ধরলেই কাঁপতে কাঁপতে পড়ে যায় এরকম অনেক মানুষের বুড়ো মানুষের হয় মনে করেন কলম এটা ধরেছে তো কলমটা সে রাখতে পারবে না আস্তে করে এরকম পড়ে যাবে এরকম অনেক সময় হয়ে যায় অনেকের অসুবিধা হয়ে গেল এমন যে যদি তাকে কাঁচের গ্লাসে পানি দেওয়া হয় তো কাঁচের গ্লাস ধরে পানি খাইতে গেলে এরকম গ্লাস আপনার তার হাত সেই করতে করতে করতে ফলরে পড়ে কাঁচের গ্লাস ভেঙে যায় এখন ছেলে দেখলো যে বাবা তো দৈনিক একটা করে গ্লাস দুইটা করে কাঁচের গ্লাস ভেঙে ফেলছে কত কাঁচের গ্লাস আর তাকে দেওয়া যায় তার সঙ্গে কথাবার্তা না বলে কোনো কিছু না করে সে কি করলো সে বাজারে গিয়ে কাঠের একটা গ্লাস বানায় আনলো কাঁচের গ্লাস যেহেতু ভেঙে ফেলে কাঠের একটা গ্লাস বানায় আনলো যে কাঠের গ্লাস যদি ফ্লোরে পড়ে যায় তো ভাঙবে না কাঠ উঠ দিয়ে এরপরে পরের দিন কাছের গ্লাসে পানি না দিয়ে কাঠের গ্লাসে তাকে পানি দিল এখন এই কাঠের গ্লাসের পানি দেখে বুড়োর খুব মনে কষ্ট এসেছে যে হায় রে আমি তোদের গ্লাস ভেঙে ফেলি দেখে তোরা আমাকে আজকে কাঠের গ্লাসে পানি খাওয়ালি এই ধন সম্পত্তি তো আমি তোদের জন্য উপার্জন করেছিলাম আমার সব কিছু তোরা ভোগ করিস তো সে খুব কান্নাকাটি করলো কাঠের গ্লাসে সে পানি আর খায় নাই এবং আল্লাহর কাছে দোয়া করে বলল আল্লাহ তুমি এই বেইজ্জতির মধ্যে আমাকে রেখো না তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও আল্লাহর কি ফয়সালা দুই তিন দিনের মধ্যে এই মুরব্বী বুড়ো বেটার ইন্তেকাল হয়ে যায় তো যেহেতু অসুস্থ ছিলেন তিনি আলাদা একটা রুমে আলাদা একটা ঘরে থাকতেন ছেলে যেই ঘরে থাকে এই ঘরে না এই রুমে না মা বাবারা তো আলাদা রুমে আমরা তাদেরকে থাকতে দিই এরকম তো হয় তো ছেলেকে যখন খবর দেওয়া হলো তোমার বাবা মারা গেছে ছেলে কি করলো তাড়াতাড়ি উঠে বাবা যেই রুমে আছে বাবা যেই ঘরে আছে এই ঘরে যাওয়া শুরু করলো কিন্তু ছেলের আর একটা ছোট্ট ছেলে আছে ওই বুড়োর নাতি তার বয়স হবে মাত্র চার পাঁচ বছর কেবল কথাবার্তা বলতে পারে পাঁচ ছয় বছরের মধ্যে বয়স ছোট বাচ্চা ছেলে তো ছোট বাচ্চা ছেলেকে তা বুড়োর ছেলে বললো যে আয় তোর দাদা মারা গেছে তো দাদাকে দেখে আসি তো ছোট ছেলেটা বলছে হ্যাঁ দাদাকে আমি দেখতে যাবো শিগগি চলো দাদা মারা গেছে কেন দাদার কি হয়েছে আমি যাব তো সে বাবার সঙ্গে দেখতে গেল যে দাদা মারা গেছে দাদার রুমে গিয়ে প্রথমে তার বাবা যে বুড়োর ছেলে সে তো কান্নাকাটি করতেছে দোয়া করতেছে আরে আল্লাহ তুমি আমার বাবাকে রহম করো বাবাকে তুমি নিয়ে গেলে কিন্তু বুড়োর ছেলে খেয়াল করলো যে তার ছেলে বুড়োর নাতি ছোট বাচ্চা ছেলেটা রুমের মধ্যে ঘুরে ঘুরে প্রথমে গিয়ে প্রথমতই ওই কাঠের গ্লাসটাকে সে হাতে নিয়েছে কাঠের গ্লাসটা হাতে নিয়ে সে তার জামা কাপড়ের মধ্যে লুকায় রাখতেছে এটা তখন তার বাবা জিজ্ঞেস করতেছে বাচ্চা ছেলের বাবা বুড়োর ছেলে জিজ্ঞেস করলো যে বাবা তুমি তোমার দাদার এই গ্লাস কেন লুকা রাখতেছো এটা দিয়ে তুমি কি করবা তা ছোট ছেলে সে তো কিছু বোঝে না সে বলতেছে যে বাবা তুমি যখন আমার দাদার মতন বুড়ো হবা তখন তোমাকে আমি এই কাঠের গ্লাসে পানি খাওয়াবো এই জন্য গ্লাস আমি এটা রেখে দিচ্ছি এই কথা শুনে বুড়োর ছেলে এবং ছোট ছেলের বাবার সে আরো বেশি কান্না শুরু করলো সে তার ভুল বুঝলো বলে আল্লাহ আমি অন্যায় করেছি কিন্তু আমি মাপ চাইবো কার কাছে আমার বাবা তো চলে গেছে দেখেন এখনই ছোট বাচ্চা ছেলে সে কিছু বোঝে না সেই কথা বলছে যে তুমি যে কাঠের গ্লাস আমার দাদার জন্য তৈরি করেছিলে তুমি যখন বুড়ো হয়ে যাবা আমি এই গ্লাসটা এখন রেখে দেব তুমি বুড়ো হয়ে গেলে তো দাদার মতন তোমার হাত কাঁপবে তখন তুমি গ্লাস ভাঙবা আমি তোমাকে এই কাঠের গ্লাসে পানি খেতে দিব এজন্য আরবিতে বলে কামা তাদিনু তুদান তুমি যেরকম দিবে সেই রকমই পাবে আল্লাহ হায় রে আমরা অনেক সময় কত মানুষ আছে মা বাবার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করে মা বাবাকে গালাগালি করে মা বাবার সঙ্গে সাউট করে মা বাবার সঙ্গে চিল্লাচিল্লি করে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে তারা দুর্ভাগা যত যা কিছুই হোক মা বাবার সামনে কোনো সময় বেয়াদবি করবেন না মা বাবার সামনে বেয়াদবি করবেন তো আপনার আখেরা তো শেষ দুনিয়াও শেষ আর আপনি আপনার মা বাবার সাথে যেই পরিমাণ বেয়াদবি করবেন আপনার সন্তানেরা আপনার বাচ্চারা তার থেকে বেশি বেয়াদবি আপনার সাথে করবে সেটার জন্য আপনি যেন রেডি থাকেন কারণ আল্লাহ রাবুল্লা আলমিন এ সমস্ত বেয়াদবি যারা করে মা বাবার সঙ্গে দুনিয়াতে তাদেরকে দেখান আখেরাতে নিয়ে গিয়েও দেখান আবার দেখেন মা বাবাকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাবে আপনার জীবন সহজ হয়ে যাবে আপনি অনেক বড় বুজুর্গ হয়ে যাবেন আপনি বড় মালওয়ালা হয়ে যাবেন আপনার জীবনে যা দরকার খালি মাকে টেলিফোন করে বলবেন রে মা তুমি আমার জন্য দোয়া করো বাবা তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ আপনাকে দিয়ে দিবে মা বাবার দোয়ায় ইনশাআল্লাহ হয়তো দুই দিন সময় লাগতে পারে কিন্তু মা বাবার দোয়া কবুল হবেই আল্লাহ সুবাহ যাদের দোয়াকে ফেরান না তার মধ্যে হলো আপনার উল সন্তানের জন্য মা বাবার দোয়া এই দোয়াকে রব্বুল আলমিন আল্লাহ ফিরান না দোয়া উল মাজলুম এটাকে আল্লাহ রব্বুল আলমিন ফিরান না মুসাফিরের দোয়া আল্লাহ এ দোয়াকে কবুল করেন কাজেই আপনার মা বাবা আপনার জন্য যেই দোয়া করবে এই দোয়া রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে আপনার যা কিছু প্রয়োজন আপনার মাকে আপনি বলেন আপনার বাবাকে বলেন তাদের দোয়া আপনি চান তাদের দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই যে আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের জীবনের ঘটনা আমরা তো ছেলে মেয়েদেরকে বলি কবিতাও আছে তার উপরে বাইজিদ বুস্তামির কবিতা আছে যে তার মা অসুস্থ ছিলেন রাত্রিবেলা হঠাৎ করে উঠে তিনি তার ছেলে বাইজিদকে বললেন বাবা আমাকে পানি খাওয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহে তিনি পানির কলসিতে গিয়ে দেখলেন যে পানি নাই খাওয়াবেন কি করে অনেক দূর থেকে কুয়া থেকে পানি আনতে হয় তখন তো টিউবওয়েল হয় নাই তিনি পানি আনার জন্য ওই রাতের অন্ধকারে বের হয়ে গেলেন কারণ মা পানি খাবেন এরপরে কি হলো আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না জানি অথবা না জানি এই প্রসঙ্গকে আমরা আলোচনা করব কিন্তু আমাদের এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার আমরা ইনশাআল্লাহ খানিক্ষণে বিরতির পরে আপনাদের সামনে আবার এসে হাজির হব আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ stay in front of television screen will be back soon after the break আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব। পবিত্র কোরআন এবং সহি হাদিস অন্য কিছুই নয় তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েও না ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না ইমাম সাফির অন্ধ অনুসরণ করো না ইমাম নাখি ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো না তাহলে কি মানব কিভাবে মানব সর্বোত্তম কেতাব হলো আল্লাহর কেতাব সর্বোত্তম পথ হলো রসুলের পথ মুজাফর বিন মহসিনের সঙ্গে দেখুন শরিয়াত মানার পদ্ধতি প্রতি শনিবার রাত সাড়ে দশটায় আপ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক আনতে হবে শিল্প থেকে সম্পূর্ণ বিরত থাকা শিল্প মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hajbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzak Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সেজদা করতেছে ইসলাম ভঙ্গের কারণ একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত welcome back after the break বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা আলোচনা করছিলাম যে মায়ের দোয়া হলে পরে মানুষের জীবন কিভাবে সুন্দর হয়ে যায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহের মা পানি খেতে চেয়েছেন অসুস্থ মা পানি খাবেন বলে বাইজিদ যখন কলসিতে পানি আনতে গেল দেখলো কলসের মধ্যে কোনো পানি নাই মা যেহেতু অসুস্থ পানি খেতে চেয়েছেন তিনি কলসি নিয়ে রাতের অন্ধকারে অনেক দূরে বের হয়ে গিয়ে কুয়া থেকে তিনি ঝর্ণা থেকে অথবা যাই অ্যাভেলেবল ছিল সেখান থেকে পানি নিয়ে তিনি প্রায় বেশ কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে ফিরে এলেন ফিরে এসে দেখলেন যে অসুস্থ মা পানি খেতে চেয়েছেন ঠিকই তিনি ঘুমিয়ে গেছেন আমি গিয়ে দেখি যে কলসে পানি নাই তখন আমি কুয়া থেকে পানি নিয়ে আসি এবং কলস থেকে গ্লাসে পানি ঢেলে আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি যখন ঘুম থেকে উঠবা তোমাকে পানি খাওয়ায়ে তারপরে আমি ঘুমাতে যাব। কিন্তু তুমি সারা রাত ওঠো না এজন্য আমি আর যেতে পারি নাই যে বাবা তুমি আমার শেতানের পাশে গ্লাস রেখে চলে যেতে যে না মা তুমি অসুস্থ যদি তোমার কষ্ট হয় তুমি যদি পানিটা খেতে না পারো সেজন্য আমি ঘুমাই নাই মা তার হৃদয় উজাড় করে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার ছেলে বাইজিদকে অনেক বড় বানাই আল্লাহ সুফহান আলা বাইজিদকে অনেক বড় বানায় দিয়েছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহি অনেক নেককার দিনদার ইমানদার হয়ে গেছেন মায়ের দোহায় ঘটনা ছোট কিন্তু দোহাটা তো অনেক অনেক বড় সুভান বুখারি শরীফের হাদিস আপনারা অনেকেই হাদিস সম্পর্কে জানেন যেটাকে হাদিসুল গার বলা হয় যে পাহাড়ের গুহার হাদিস তিনজন লোক তারা এক পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে যায় তারা পাহাড়ে গিয়েছিল হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি টর্নেডো শুরু হয়ে যায় টর্নেডো শুরু হয়ে যাওয়ার কারণে তারা এক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয় টর্নেডো ঝড় বৃষ্টি বাতাসের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কি ফয়সালা একটা পাথর ওই পাহাড়ের গুহার মুখে পড়ে এই মুখটা বন্ধ হয়ে যায় এবং তাদের জীবনের ব্যাপারে তারা হতাশ হয়ে যায় তারা সেখান থেকে আর বের হয়ে আসতে পারবে এমন কোনো আশা আর তাদের থাকে না তিন বন্ধু মিলে চিন্তা করলো যে আমরা কাজ করি এরকম বিপদ আপদে পড়ে গেলে একমাত্র আল্লাহ ছাড়া তো সাহায্য করার কেউ থাকে না তো আমরা আমাদের তিনটা আমলে সলে নেক আমলের কথা মনে করি একজন একজন করে এবং আল্লাহর কাছে দোয়া করি কারণ নেক আমলের ওসিলা করে দোয়া করলে তো আল্লাহ সুফহান হুয়া আলা কবুল করেন তো আল্লাহ সুফহান হুয়া আলা যেহেতু কবুল করবেন তারা প্রত্যেকে একটা একটা নেক আমল করে কথা বলে বলে বলে বলে তারা দোয়া করতে থাকলেন প্রথম যেমন তিনি মা বাবার প্রসঙ্গ নিয়ে আসলেন কারণ তিনি বুঝলেন যে মা বাবার সঙ্গে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি এটাই সব থেকে ভালো আমল আমার আমি এইটার অশিলা করে আল্লাহ তালার কাছে দোয়া করি রব্বুল আলমিন যদি আমাদের ওয়ে আউট বের করে দেন আমাদের গুহার মুখ থেকে পাথরখানাকে যদি আল্লাহ রব্বুল আলমিন রিমুভ করে দেন তাহলে আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো আল্লাহ তিনি বললেন যে আল্লাহ তোমার জানা আছে আমি আমার মা বাবার খেদমত কিভাবে করেছি আমি আমার উট ছাগল ভেড়া এগুলোকে নিয়ে আমি বের হয়ে যেতাম এবং বের হয়ে সন্ধ্যার সময় যখন এই উট ছাগল ভেড়াগুলোকে নিয়ে ফিরে আসতাম আমাদের দুধ দহন করতাম দুধ কালেক্ট করার পরে আমি প্রতিদিন আমার ছেলে মেয়েদেরকে স্ত্রীকে দুধ খাওয়ানোর আগে আমার মা বাবাকে সব সময় আমি দুধ খাওয়াইছি আল্লাহ একদিন কি হলো আমি আমার উট ছাগল ভেড়াদেরকে ঘাস খাওয়াতে অনেক দূর যেতে হয় আমাকে আসতে আসতে প্রায় এশান নামাজের টাইম হয়ে যায় দেরি হয়ে যায় আমার এই দেরি অবস্থাতে এসে আমি এরপরে দুধ দোহাই দুধ কালেক্ট করি দুধ দোয়ানোর পরে আমি যখন আমার মা বাবাকে দুধ খাওয়ানোর জন্য গেলাম তখন দেখলাম যে আমাদের মা বাবা আমার মা বাবা দুইজনই তারা ঘুমিয়ে গেছেন তারা মুরব্বী মানুষ না খেয়ে তারা এই দিন ঘুমায় গেছেন আমার সন্তানেরা জেগেছিল দুধের জন্য খাবারের জন্য তারা চিৎকার করতেছিল কিন্তু আল্লাহ তোমার জানা আছে আমি আমার ছেলে মেয়েদেরকে দুধ খাওয়াই নাই যে আমার মা বাবাকে আমি আগে খাওয়াবো তারপরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো এমতো অবস্থায় সারা রাত পার হয়ে যায় আমার মা বাবা ঘুম থেকে ওঠে না আর আমি আমার ছেলে মেয়েদেরকে দুধ খাওয়াইনি তারা দুধের জন্য কান্নাকাটি করতে থাকে আল্লাহ তুমি জানো যে আমি আমার মা বাবার এই যে মা বাবাকে খাওয়াবো আমি বাচ্চাদেরকে খাওয়ানোর আগে এই আমল যে আমি করেছি এই আমল একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছি আল্লাহ তুমি আমাদেরকে এই গুহার ভিতর থেকে বের করে নাও হাদিসের মধ্যে এসেছে এই যে মা বাবার খেদমতের দোয়া মা বাবার খেদমতের ওসিলা করে দোয়া আল্লাহ সুবাহ এই দোয়াকে কবুল করলেন এবং গুহার মুখ থেকে পাথর একটু সরে গেল কিন্তু যতটুকুন সরেছে বাহিরের সামান্য আলো বাতাস দেখা যায় কিন্তু বের হয়ে আসা সম্ভব না ডিফিকাল্ট দ্বিতীয় জনে বলল আল্লাহ তোমার জানা আছে এক লোক আমার কাছে কাজ করতে আসে এবং সে আমার কাছে একদিন কাজ করে কাজ করার পরে আমি তার ওয়েজেস তার বেতন তাকে দেই সে বলল যে না বেতনের পরিমাণ এটা কম অথচ আমরা ওই পরিমাণে অ্যাগ্রি করেছিলাম বেতনের টাকাটা ফেলায় রেখে চলে যায় আমি চিন্তা করলাম যে অন্য মানুষের হক এই হকটা আমি কাজে লাগানো উচিত আমি এই বেতনের টাকা দিয়ে একটা ছাগল কিনি এই মহিলা ছাগল থেকে একে একে ছাগলের প্রোডাকশন হতে হতে কয়েকশো ছাগল হয়ে যায় কয়েক বছর পরে লোকটা ফিরে এসে বলে যে আল্লাহকে ভয় করো আর আমি যে তোমার এখানে কাজ করেছিলাম আমার পাওনা দিয়ে দাও তখন আমি লোকটাকে যতগুলো ছাগল হয়েছিল সব ছাগল তাকে দিয়ে দেই সে বলে আমি তো একদিন কাজ করেছিলাম এত ছাগলের হকদার তো আমি নই তখন আমি তাকে বলেছিলাম ছাগলকে তোমার একদিনের বেতনকে আমি ইনভেস্ট করেছি এবং ইনভেস্ট করার কারণে আল্লাহ এত বরকত দিয়েছেন সে সবগুলো ছাগল নিয়ে চলে যায় আল্লাহ এই যে আমানতদারি আমি রক্ষা করেছি এটা একমাত্র আল্লাহ তোমাকে খুশি করার জন্য তুমি জানো আল্লাহ তুমি আমাদেরকে গুহা থেকে মুক্তি দাও আল্লাহ আরো একটু এটাকে ওপেন করে দিলেন কিন্তু বের হওয়া যায় না শেষের জন বলল আল্লাহ আমার চাচাতো বোনের সঙ্গে সম্পর্ক ছিল আমি তার সঙ্গে একান্তে মিলিত হতে চাইছিলাম কিন্তু অনেক টাকা পয়সার ডিমান্ড সে করে আমি ইয়াং ম্যান কাজ কাম করে পয়সা জোগাড় করে তাকে পয়সা দিয়ে ফেললাম এবং একদম ফাইনাল মুহূর্তে হয়ে গেল যেখানে আর কেউ ছিল না কাপড় চোপড় খোলা হয়ে গিয়েছিল হঠাৎ করে আমার চাচাতো বোন আমাকে বলে ইয়া আবদাল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তোমার নামে যখন সে আমাকে বলেছে আমি এই সর্বশেষ উত্তেজনার মুহূর্ত থেকে আমি লাভ দিয়ে উঠে যাই আর বলে আস্তা গফিরুল্লাহ আমি এই কাজে লিপ্ত হব না আল্লাহ সেদিন তোমাকে ভয় করে আমি এই কাজ থেকে বিরত থেকেছিলাম যদি এই কাজ তোমাকে খুশি করার জন্য করে থাকি তুমি এই গুহা থেকে আমাদেরকে মুক্ত দাও আল্লাহ সুবহান হুয়া তালা গুহা থেকে মুক্তি দিলেন এবং পাথরটা বাকি অংশ সরে গেল এবং তারা তিনজনে গুহার ভিতর থেকে বের হয়ে আসতে পারলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমার ভাইরা আমার বোনেরা যেন আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান তো মা বাবার যদি কোনো খেদমত করে থাকেন ওই খেদমত রসিলা করে বলেন আল্লাহ আমার মার জন্য আমি শাড়ি কিনে দিয়েছিলাম আমার মার জন্য কাপড় কিনে দিয়েছিলাম আমার বাপকে টাকা দিয়েছিলাম আমার বাপের এই খেদমত করেছিলাম বাপের পা ধোয়াই দিয়েছিলাম বাপকে ওষুধ দিয়েছিলাম বাপকে এই ব্যবস্থা করে দিয়েছিলাম বাড়ি বানিয়ে দিয়েছিলাম আল্লাহ ওই ওসিলায় তুমি আমার দোয়া কবল করবে আমলে সহলের ওসিলা করে দোয়া করাটা জায়েজ এই জন্য আপনি আপনার মা বাবাকে যদি খেদমত করে থাকেন এটা আল্লাহ তালার কাছে একটা আমল সহলে এটা একটা নেক আমল এই নেক আমলের ওসিলা করে রব্বুল্লা আলমিন আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ সুবহান হুয়া তালা এই দোয়াকে কবুল করে থাকেন দেখেন তাহলে এক্সাম্পল আমার ভাইয়েরা আমার বোনেরা দুই ধরনেরই আছে একটা হলো যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছে তাদের কপাল পুড়ে গেছে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে দুনিয়া আখেরাত নষ্ট হয়ে গেছে আর যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছে তাদের ভবিষ্যৎ ভালো হয়েছে তারা জীবনে অনেক কিছু করেছে এখন প্রশ্ন হলো সবার মা বাবা তো চিরদিন পৃথিবীতে থাকবেন না মা বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমরা কি করব। এটা আর একটা আলোচনা আমরা পরবর্তী এপিসোডে এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। আজকের আলোচনাটাকে আপনাদের জন্য সামারাইজ করি তাহলে আলোচনার বিষয় হলো এটা যে আমরা যেন প্রত্যেকেই আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মা বাবাদের খেদমত করি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করি কোনো অবস্থাতে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার না করি মা বাবা যতই অশিক্ষিত হোক আর আপনি নিজে বড় যত বড় শিক্ষিত হোক যত বড় অফিসার আপনি হন না কেন আর আপনার ওয়াইফ যত বড় শিক্ষিতা হোক না কেন ওয়াইফকে আপনি খুশি করার জন্য শ্বশুর বাড়ির লোকজনকে খুশি করার জন্য অথবা আপনার স্ট্যাটাসকে বড় করে দেখানোর জন্য কোনো সময় মা বাবাকে আপনি ছোট জ্ঞান করবেন না ওই যে বাবা বেড়াতে যায় নিজের ছেলের ওখানে পরে বোর কাছে পরিচয় দেয় যায় উনি একজন মুরব্বী আমাদের গ্রামের মানুষ যে জহরি সাহেব বেঁচে ছিলেন জহরি সাহেব খুব ভালো লিখতেন আল্লাহ ওনার লেখনীগুলোকে কবুল করুক উনি মারা গেছেন তো জহরি উনি ওনার জহুরির জাম্বিল বইতে উনি উল্লেখ করেছিলেন যে বাবা হলেন গ্রামের মানুষ এরকম আপনার অফিসার এরকম জজ ব্যারিস্টার দিয়ে আমাদের কোনো লাভ নাই কারণ যারা নিজের বাবার পরিচয় যারা ভুলে যায় তারা ভালো মানুষ নয় এজন্য আসুন আমরা আমাদের বাবার খেদমত করতে থাকি আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করি আমাদের জীবনও সুন্দর হবে মা বাবার খেদমতের মধ্যে দিয়ে আল্লাহ সুবহান হুয়া তাহলে আমাদের জীবনকে সুন্দর করে দিন আমিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আজকে যে আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুক্রিয়া আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত Oh করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়াহাতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলট্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three SWIFT BIC code I B O B G B double two IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি সন্তুষ্টি পাপকে পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানই করতে শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহানবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাসিম বিন আব্বাস মুজফার বিন মহসিন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হারুন